জুবাইর ইবনু মুতঈম রদিল্লাহ তালাহ হতে বর্ণিত আর তিনি বদর যুদ্ধে বন্দীদের মুক্ত করার জন্য এসেছিলেন তিনি বলেন আমি নবী সাল্লাহ সাল্লামকে মাগরিবের সালাতে সুরায় তুর পড়তে শুনেছি